আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলহি ওসহাবিহি ওমানওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা শুরু করছি সোনালী শিশু অনুষ্ঠানটি আমরা আলোচনা করছি সোনার শিশু অনুষ্ঠানে গত কয়েকটি পর্ব ধরে শিশুদেরকে ইসলামিক ব্যক্তিত্ব হিসাবে গড়ে তুলতে হলে তাদের মাঝে যে আদব শিষ্টাচার তাদের মাঝে যে মূল্যবোধ বিশেষ করে নৈতিক মূল্যবোধ তৈরি করতে হয় সেই চারিত্রিক উৎকর্ষ সাধনের ক্ষেত্রে আমাদের মূল ভূমিকা পালন করতে হয় কারণ মনে রাখতে হবে যে চারিত্রিক উৎকর্ষ সাধিত না হলে তিনি কখনো ব্যক্তিত্বেই পরিণত হবেন না ইসলামিক ব্যক্তিত্ব তো অনেক পরের কথা একজন ইসলামিক ব্যক্তিত্ব মূলত তার চারিত্রিক উৎকর্ষের মাধ্যমেই তিনি নিজে অন্যদেরকে প্রভাবিত করেন দিনের দাওয়াতের কাজ করেন এবং তার সমাজ তার রাষ্ট্র তার পরিবেশ তার প্রতিবেশ ইত্যাদিকে তিনি প্রভাবিত করেন তো সেজন্য চরিত্রের এখানে অত্যন্ত গুরুত্ব রয়েছে আমরা আমরা এখানে আলোচনা করছিলাম যে তার চারিত্রিক উৎকর্ষ সাধনের ক্ষেত্রে পাঁচটি মূলনীতির উপর ভিত্তি করে মূলত তার চারিত্রিক উৎকর্ষ সাধিত হবে পাঁচটি মৌলিক স্তম্ভ প্রথম যে মৌলিক স্তম্ভ তা আমরা বলেছি যে শিষ্টাচারের শিষ্টাচারের চারিত্রিক উৎকর্ষ মানে শিষ্টাচারের চরিত্র তার মধ্যে তৈরি করতে হবে সত্যবাদিতার চরিত্র তার মধ্যে তৈরি করতে হবে গোপন নিয়তা রক্ষা করা অর্থাৎ দায়িত্বশীলতার চরিত্র তার মধ্যে রক্ষা করতে হবে আমানতদারিতার চরিত্র তার মধ্যে রক্ষা করতে হবে এবং অন্যের প্রতি ক্রোধ হিংসা বিদ্বেষ ইত্যাদি পরিহার করার চরিত্র তার মধ্যে রক্ষা করতে হবে আমরা প্রথমত যে বিষয়টি বলেছিলাম যে এখানে অর্থাৎ যে শিষ্টাচারের যে চরিত্র রক্ষা করতে হলে তার মধ্যে তৈরি করতে হলে প্রথমত হচ্ছে যে শিষ্টাচার আর এর অর্থ আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি শিষ্টাচার সম্পর্কে রাসুসালাম কি বলেছেন সালফে সালিন কি বুঝিয়েছেন তারা আমাদেরকে শিষ্টাচার কিভাবে রক্ষা করব সে কথা কি বলেছেন শিষ্টাচার প্রথমত রক্ষা করতে হবে পিতামাতার প্রতি দ্বিতীয়ত হচ্ছে ওলামা কেরামদের প্রতি পিতামাতার প্রতি শিষ্টাচার রক্ষা করার ব্যাপারে আমরা বলেছি যে ওলামা কেরাম পিতামাতাকে কীভাবে তাদেরকে সম্বোধন করবে তাদের সাথে কথা বলবে তাদের প্রতি তাকাবে তাদের সাথে আচরণ করবে তাদের প্রতি দায়িত্ব পালন করবে অন্যদিকে ওলামা একরাম তাদের প্রতিও শিষ্টাচার মেনটেন মানে হচ্ছে পিতামাতার প্রতি শিষ্টাচার মেনটেন করার ক্ষেত্রে যেমন তাদের তাদের সাথে কথাবার্তা বলা তাদের বৈঠকগুলোতে তাদের সাথে চলতে গিয়ে ফিরতে গিয়ে তাদের সাথে মহাশালা মহাশালা অর্থাৎ তাদের সাথে বসবাস করতে গিয়ে আমরা কোন কোন মূলনীতি অবলম্বন করি তাদের দিকে তাকাতে ইভেন তাদের সাথে কথা বলতে ইভেন আমরা কোন মূলনীতিগুলো গ্রহণ করব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি যে শিক্ষক বা যা ওলামাই কারাম তাদের সাথে সালফে সালেহীন কীভাবে আচরণ করতেন এবং আচরণ করতে গিয়ে তারা তাদের সন্তানদেরকে কি শিক্ষা দিয়েছেন আমরা তো এখানে দুটো শিষ্টাচার কথা বলেছি কিন্তু সমাজে এর বাহিরেও আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে যেমন যারা বয়োবৃদ্ধ তাদের প্রতি আমাদের শিষ্টাচার কেমন থাকবে যারা প্রতিবেশী তাদের সাথে আমাদের শিষ্টাচার কেমন থাকবে এবং শিষ্টাচার আমরা আরও অন্যান্য মৌলিক কিছু বিষয় রয়েছে সে সকল ক্ষেত্রে আমরা শিষ্টাচার কীভাবে মেনটেন করবো এখানে তো মাতার কথা বলেছি বলেছি সেখানে আমরা সেখানে আমরা বলেছি হচ্ছে যারা যারা ওলামাই কেরাম তাদের কথা এবার আমরা আলোচনা করছি যারা বয়বৃদ্ধ বা বয়সের দিক থেকে যারা এগিয়ে সিনিয়র অথবা সম্মান এবং পজিশনের দিক থেকে দায়িত্বশীলতার দিক থেকে যারা সিনিয়র তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে ইত্যকার কয়েকটি মৌলিক বিষয় নিয়ে আমরা এখন আপনাদের সামনে আলোচনা করব তো এখানে আমরা এখন যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে যে সম্মান বা মর্যাদা এটার কিছু শিষ্টাচার আছে আপনি সম্মান দেখাবেন মর্যাদা দেখাবেন অসমীহ প্রদর্শন করবেন রেসপেক্ট করবেন অনার করবেন এটি করতে হবে কারণ শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান অথবা fifty sixty seventy eighty ninety percent উপাদান কিন্তু সম্মান প্রদর্শন এর মধ্যে রয়েছে রাসুল্লাহ সাল আলী ইসলাম এই জন্যই ইমাম তিরমিজ রহমুল্লাহ আনাসেমনে মালিক রাজি আল্লাহ তালাহর হাজির বর্ণনা করেছেন যে যা আশাইখুন ইউরিদুল নবী সাল আলী আসলাম একজন বৃদ্ধ ব্যক্তি আসলেন বৃদ্ধ বয়সে যিনি একটু বড় একটু এগিয়ে অন্যের চেয়ে এমন একটি ব্যক্তি আসলেন ফা আপ্তা আল কৌমা ফা আপ্তা আল কৌমা আইউ আসিউলাহ তখন সেখানে যারা রাসুলের কাছে ওইখানে ওই মজলিসে বা তার কাছে যাওয়ার আগে যে সকল লোকেরা সেখানে আছেন তারা এই ব্যক্তিকে একটু দেরি করে ফেলল তারা তার জন্য রাস্তাটিও প্রশস্ত করে দেয়নি কারণ রাসুসলাম সাহাবাই কারাম রা রাসুসলামকে চারদিক থেকে ঘিরে রাখতেন অতএব তারা এই বৃদ্ধ ব্যক্তিকে রাসুলের কাছে পৌঁছতে একটু দেরি করালো কারণ তারা রাস্তাটা তৈরি করে দিচ্ছে না প্রশস্ত করে দিচ্ছে না তাকে যাওয়ার নেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাম তখন একটু অসন্তুষ্ট হয়ে তিনি এই কথা বলেন লাইসামিন্না মাল্লাম ইয়ারহাম সগিরানা ওয়ু আকের ক্যাবিরানা সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয় যে ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না বড়দেরকে সম্মান করে সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয় এখানে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় একটি হচ্ছে তিনি বলেন আমার উম্মার অন্তর্ভুক্ত নয় অর্থাৎ এরা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নয় এই অন্তর্ভুক্ত না হওয়ার অনেকগুলো অর্থ হতে পারে সত্যিকার অর্থে তারা উম্মার অন্তর্ভুক্ত নয় অথবা যে উম্মা জান্নাতের সর্বোচ্চ স্থানে যাবে যে উম্মা যে উম্মা রসুলামের আদর্শকে পরিপূর্ণভাবে গ্রহণ করেছে এই উম্মার তার অন্তর্ভুক্ত নয় এইরকম অনেকগুলো এক্সপ্লেনেশন এখানে হতে পারে কিন্তু রাসুলের পক্ষ থেকে তো he is not a member of my community এইরকম বক্তব্য এসেছে খুবই অশনী সংকেত দু নম্বর হচ্ছে তিনি বলছেন যে ইয়ারহাম সহিরানা অথবা ক্যাবিরানা আমার আমাদের এখানে বলতে যারা বড় যারা বয়োবৃদ্ধ তাদেরকে রাসুলাম তার প্রতি তাদের প্রতি তার যে জেনারেশন এই জেনারেশনের প্রতি অর্থাৎ তিনি এবং সাহাবাই কালামদের জেনারেশনের প্রতি তিনি তাদেরকে রেফার করলেন তারা ওই জেনারেশনকে যতটা সম্মান এবং মর্যাদা করা আমাদের দায়িত্ব ঠিক এদেরকে বড়দেরকে তেমনিভাবে ততটুকু সম্মান এবং মর্যাদা করা আমাদের দায়িত্ব তো এখানে তাদেরকে সম্মানের বিষয়টি জেনারেল রেসপেক্ট অ্যান্ড অনারের বিষয়ে কথা বলা হয়েছে এখানে আনকন্ডিশনাল এখানে কিন্তু কোনো কন্ডিশনের কথা বলা হয়নি যদিও কন্ডিশন তো আছেই যে সেখানে সম্মান এবং মর্যাদা এর ক্ষেত্রে কোনো কন্ডিশন নেই আনুগত্যের ক্ষেত্রে কন্ডিশনের বিষয় যেমন তাদের সাথে আমরা কথা বলবো তাদেরকে দেখলে আমরা একটু তাদেরকে সমীহ করে চলবো ইত্যাদি তো সেখানে বিষয় রয়েছে আহমদ তিরমিজি হাকিম ইবনে ওমর থেকে হাদিসটি আরেকটি হাজি বর্ণনা করেছেন সুনাম বলেছেন লাইসামিন্না মাল্লাম ইয়ারহাম সগিরানা ওয়া ইয়ারিফ শারাফা কাবীরিনা সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয় যে আমাদের ছোটদেরকে অনুগ্রহ ছোটদেরকে রহমত করে না অনুগ্রহ করে না এবং আমাদের বড়দের সম্মান মর্যাদা এর যে সীমারেখা সে বুঝে না অতএব খুবই গুরুত্বপূর্ণ আমরা আবু দাউদ রহমহুল্লাহকে দেখি যে আবু মুসা আল আশের আল্লাহ থেকে একটা হাদিস বর্ণনা করেছেন রাসুলাম বলেছেন ইন্নামিন ইজলাল ইল্লাহি সুবহান ইকরামি জিশাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কোরআন গায়রিল মুগালি ফিহি ওয়াল জাফি ওয়া ইকরামি জি সুলতান আল মুকসিত রাসুল্লাহাম বলেছেন আল্লাহকে সম্মান করার এর অর্থ হচ্ছে যারা বয়োবৃদ্ধ মুসলিম বয়োবৃদ্ধ ব্যক্তিকে সম্মান করা এবং কোরআনের ধারক এবং বাহককে রক্ষা করে যে কোরআনের ধারক এবং বাহক কোরআন নিয়ে বাড়াবাড়ি করে না অথবা কোরআনকে সে ছেড়ে দেয় না এবং যেই ব্যক্তি যে প্রশাসক ন্যায় পরায়ণ তাকে সম্মান করা এটি আল্লাহ সুবহানুমাতালাকে সম্মান করার সামিল এখানে দেখুন আবারও বয়োবৃদ্ধ যারা বয়স্ক যা অথবা যারা পজিশনে রয়েছে যারা পজিশনে আমরা এখানে বলেছি যে এখানে আমরা সম্মান করার অর্থ বলছি যে কেউ একজন জ্ঞানের দিক থেকে আপনার থেকে এগিয়ে কোনো একজন ব্যক্তি সমাজে দায়িত্বশীলতার ক্ষেত্রে আপনার আপনার চেয়ে এই এগিয়ে রয়েছে অথবা কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তি এগিয়ে রয়েছে বয়সের দিক থেকে আপনার চেয়ে এই সকল সিনিয়রিটিকে সম্মান প্রদর্শন করাকে আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহ সুবহানুমাতালাকে সম্মান করা সামিল ইবনি ওবরাদি আল্লাহ তালাহ একটি হাদিস বর্ণনা করেছেন বোখারি এবং মুসলিম হাদিসটি এসেছে খুবই চমৎকার একটি হাদিস রাসুলাম তিনি স্বপ্নে দেখেছেন এবং স্বপ্ন দেখে তিনি সকালবেলা ফজর নামাজের প্রত্যেকের সামনে স্বপ্ন ব্যাখ্যা করছেন এরকম যে আমি স্বপ্নে দেখলাম যে আমার কাছে দুজন লোক আসলো আমি তখন ব্রাশ করছিলাম আমি তখন মেসওয়াক করছিলাম তখন আমি আমার এই মেসওয়াককে তাদের মধ্যকার একজনকে দিলাম আমি আসলে মেসওয়াকটা এই ছোটো জনকে দেওয়ার চিন্তা করছিলাম তখন আমাকে কে যেন বললো কাব্যের বড়কে দিন বড়কে আগে দিন আল্লাহ সুবাহানুয়াতালা রাসুল্লাহ সাল্লাহামের কাছে ওহি পাঠালেন ইলহাম পাঠালেন যে আপনি বড়কে দিন ফাদা ফায়তুহু ইলাল আকবর ইমিন হুমা তখন এদের মধ্যে যে বয়সে বড় তাকে আমি প্রদান করলাম এখানে দেখুন চমৎকারভাবে আল্লাহ রাসুল ইসলাম ইভেন স্বপ্নে তিনি ছোটকে দিতে চাচ্ছিলেন ছোটের প্রতি ভালোবাসা মায়া আন্তরিকতা দরদ ইত্যাদির কারণে রসুল ইসলাম ছোটকে দিতে চাচ্ছিলেন কিন্তু স্বপ্নে তাকে বলে দেওয়া হলো না যে বড়কে আপনি প্রদান করেন এবং এই যে কাব্যের কাব্যের এটি কিন্তু অত্যন্ত বিখ্যাত একটি শব্দ হাদিসের রাসুল্লাহ সাল আলহিবাসাল্লাম এর কাছে যখন যখন বদরের যুদ্ধের পর যখন রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের কাছে ইবনে মাসুদ রদি আল্লাহ তালানহু দুই ছেলে হুয়াইসা এবং মুহাইসা তারা দুজন যখন আসলেন এবং এসে তারা রাসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের কাছে এসে তারা কথা বলা তার বাবা যে মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন সে বিষয়ে আলোচনা করতে আসলে তখন রাসুল্লাহ সাল্লাম বললেন কাব্যের কাব্যের মানে তোমাদের মধ্যে যে বড় বয়সে বড় সেই কথা বলুক এখানে যিনি আব্দুর রহমান অর্থাৎ হুয়াইসা যিনি ছিলেন তিনি ছিলেন বয়সে ছোট আর আব্দুর রহমান ইবনে সাহল তাদের সাথে এসেছিলেন মুহাইসাও ছিলেন তারা দুজনে বয়সে ছোট ছিলেন কিন্তু আব্দুর রহমান ইবনে সাহল রদি আল্লাহ তাদের সাথে এসেছিলেন তিনি ছিলেন বয়সে বড় এই জন্যে রাসুসলাম বললেন খ্যাব্বির খ্যাব্বির তো আপনাদের মধ্যে তোমাদের মধ্যে যে বড় সেই কথাগুলোকে আমি তার কথাই আগে শুনতে চাই তো এইখানে আমরা দেখছি যে বড়কে সম্মান প্রদর্শন করা আল্লাহ রাসুল স্বপ্নে করেছেন বাস্তবে করেছেন জাগ্রত করেছেন এবং তিনি ঘুমন্ত অবস্থা করেছেন আমাদেরকেও কিন্তু বড়দেরকে সম্মান প্রদর্শন করার তাদেরকে এবং এই সিনিয়রিটির কথা কথা বলেছি আমরা seniority may be that in terms of knowledge in terms of age and in terms of the social responsibility the social administrative responsibility এই ক্ষেত্রে আমরা সকল অবস্থায় তাদেরকে সম্মান প্রদর্শন করা তারপরে আমরা যে বিষয়টি বলতে চাই চতুর্থত এই বিষয়ে তা হচ্ছে যে শিষ্টাচার ভাতৃত্বের শিষ্টাচার যেমন ধরুন আপনার ভাই বোন একই পরিবারে যে সকল সদস্যরা রয়েছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা আপনার সদস্য আপনার সম পরিমাণের যারা রয়েছে আপনার সম পর্যায়ের যারা রয়েছে তাদের মাঝেও সম্মানের একটা মর্যাদার একটা শিষ্টাচারের সম্পর্ক রক্ষা করার ব্যাপারে রাসুল্লাহ সাল আলী আসসালাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এখানে আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি ছোটদেরকে স্নেহ করা এবং বড়দেরকে সম্মান প্রদর্শন করা ইভেন ছোট বড় যে যাই হোক না কেন কাউকে ভয় দেখানো এটা ইসলাম অনুমোদন করে না রাসুল্লাহ সাল্লাহ বলেছেন ইমাম মুসলিম রহমুল্লাহ হয়তো আবহরাদ আল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করেছেন যে মান আশারা ইলা কেউ কোনো ভাই এর প্রতি যদি কোনো অস্ত্র দিয়ে ইঙ্গিত করে তাহলে ফাইনাল মেলা ইকাতা তা লানু তখন ফেরেস্তারা তার উপর লানত করতে থাকে হাত তাই যতক্ষণ না সে এটিকে ত্যাগ করে ওয়া ইনখানা আখাহু লি আবিহি ও যদিও সে তার আপন ভাই হয় তাহলেও তার প্রতি কোনো অস্ত্র দিয়ে কোনো কোনো লোহা দিয়ে ইঙ্গিত করা হতে পারে আপনি লোহা দিয়ে অস্ত্র দিয়ে ইঙ্গিত করলেন কিন্তু যেমন কোনো ছুরি ছুরি দিয়ে আপনি দেখিয়ে দেখিয়ে বললেন অথবা দা অথবা খন্তি অথবা এরকম কোদাল বা এরকম কোনো কাঁচি এরকম কোনো জিনিস দিয়ে যেটি কাঠে ব্লেড এরকম দিয়ে আপনি ইঙ্গিত করে বললেন তাহলে হতে পারে যে এটা তার গায়ে লেগে কেটে যাবে অথবা যতক্ষণ পর্যন্ত এরকম ইঙ্গিত করে সে বলতে থাকে ততক্ষণ ফেরেস্তারা তার উপর লায়নাত করতে থাকেন কারণ এটি এক ধরনের অসাবধানতা এক ধরনের অশ্রদ্ধা এক ধরনের ভালোবাসাহীনহীনতার একটা সংস্কৃতি অতএব সেই জন্য এখানে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আমাদেরকে এই বিষয়ে সতর্ক করে দিলেন ইভেন রাসুল্লাহ সাল্লাহ আলী সন্তানদেরকে সতর্ক করে বলেছেন যে বড় ভাই তাকে সম্মান করতে হবে তার একটা আলাদা মর্যাদা আছে সমাজে একটা ইসলামী শরীয়তে রাসুল্লাহ সাল্লাহ আলী এটি এই জন্য বলেছেন যে কারণ বড় ভাই বা বড় বোন তাদের দায়িত্ব হবে এই সংসারের দায়িত্ব গ্রহণ করা তারা এই সংসারের দায়িত্ব গ্রহণ করবে ছোটদেরকে বড় করার ছোটদেরকে তারিবিয়াত তালিম এবং তারিবিয়া তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেয় তাদেরকে তাদেরকে তাদেরকে লালন পালন করার কিন্তু একটা বড় দায়িত্ব বড় ভাই বা বড় বোনের উপর পড়ে ইমাম তিরতাবরান রহমুল্লাহ কুলাইব আল জুহানি রদি আল্লাহ তালাহ থেকে আদি বর্ণনা করেছেন তিনি বলছেন যে ওয়াক্যানাতলাহু সোহবা যে কুলাইব আল জুহানি রাজি আল্লাহ তালহু তিনি বর্ণনা করছেন যে কল রাসুল্লাহ সাল আলাইসলাম আল আকবর মিনাল ইখওয়াতি বিমান জিলাতিল আবি যে ভাই এর মধ্যে ভাইদের মধ্যে যে বড় সে হচ্ছে পিতার সমতুল্য ভাইদের মধ্যে বড় পিতার সমতুল্য অথবা বোনদের মধ্যে বড় যিনি তিনি মায়ের সমতুল্য এটি কারণ কি কারণ হচ্ছে এই পিতামাতার অনুপস্থিত পিতামাতার উপস্থিতিতে এই বড় ভাই বা বোনেরা তারা ছোটদের মাঝে সংস্কৃতি আদব শিষ্টাচার ইত্যাদি তৈরি করে দেন তাদের তালিম এবং তারবিয়ার বিশাল বড় একটি দায়িত্ব পালন করেন আপনারা আপনাদের পরিবারেও ঠিক সেরকমই বিষয় আপনারা দেখে থাকেন অতএব আমরা এখানে এটা বলার পর তারপরে প্রতিবেশীদের বিষয়ে আসি যে প্রতিবেশীদের প্রতি এই আচরণের ক্ষেত্রে আমাদের শিষ্টাচার প্রদর্শন করতে হবে রাসুল্লাহ সাল আলী আসসালাম প্রতিবেশীদের প্রতি শিষ্টাচার প্রদর্শনের কথা তিনি বলেছেন কারণ আমরা তো এটা ইসলামী শরীয়তের আমরা ভিত্তিতে একটি সমাজ অবকাঠামো নির্মাণ করতে চাই যে সমাজে পরস্পর পরস্পরের প্রতি হৃদ্যতাপূর্ণ পূর্ণ ভালোবাসাপূর্ণ দায়িত্বশীল অনুভূতি সম্পন্ন ব্যক্তিতে পরিণত হবে প্রত্যেক প্রত্যেকে দেখবে প্রত্যেক প্রত্যেকে সুখে এবং দুঃখে কাছে চলে আসবে তাদের খোঁজ খবর রাখবে তাদের ব্যথায় ব্যথিত হবে তাদের সুখে তারা সুখী হবে তাদের দুঃখে তারা দুঃখিত হবে তাদের কষ্টে তারা কষ্ট ফিল করবে তাদের সাহায্যে তারা প্রতি মুহূর্তে তারা এগিয়ে আসবে এবং এই জন্য রাসুল ইসলামকে আমরা দেখি যে তিনি বলেছেন যাতে প্রতিবেশীদের তাদের মনে তাদের হৃদয়ে যাতে তাদের তাদের অনুভূতিতে কখনো আঘাত না লাগে এমন কাজ করা থেকে আমাদেরকে দূরে থাকা আমরা এমন কাজ করব যাতে তারা আঘাত প্রাপ্ত না হয় এখানে দেখুন আল তুমি রহমুল্লাহ তবরান রহমুল্লাহ আমর ইবনে সাহেব রাজি আল্লাহ তালু থেকে বর্ণনা করেছেন রসুলাম বলেছেন ওয়া ইন ইস তারই তাফা কিহাতান ফাহদিলাহ ফা ইনলাম তফাল ফা আদখিল فادخل فادخلها سرا ولا يخرج ولدك ليغيظ بها ইলাইহা ওয়ালাদুহু তুমি যখন কোনো ফল নিয়ে আসবে তখন তুমি তোমার প্রতিবেশীদের জন্য একটু বেশি করে কিনবে যাতে প্রতিবেশীদেরকে হাদিয়া দিতে পারো সেই ফল থেকে যদি তুমি সেটি না পারো তোমার সেই সামর্থ্য না থাকে তাহলে তুমি তোমার ফলগুলো নিয়ে বাসায় সন্তর্পণে গোপনে তোমার বাসায় তুমি প্রবেশ করো এবং তোমার সন্তানদেরকে এই জাতীয় ফল নিয়ে বের হতে দেবে না কারণ তোমার সন্তান যদি ফল নিয়ে বের হয় এবং রাস্তায় অথবা বাইরে বারান্দায় অথবা ধরুন বেলকনিতে অথবা আপনার সিঁড়িতে দাঁড়িয়ে খায় তাহলে প্রতিবেশী সন্তানরা সেগুলো দেখবে এবং তারা কষ্ট পাবে তারা তাদের বাবাকে গিয়ে তারা বলবে যে আমাকে কিনে দেবো কিন্তু বাবার তো সে সামর্থ্য নেই তারা কিনে দিতে পারবে না মাকে গিয়ে তারা প্রেশার দেবে মার তো সে সামর্থ্য নেই কিনে দেওয়ার জন্য ফলে তারা কষ্ট পাবে এই জন্যে আমাদেরকে এতটুকু সেন্সিবিলিটি এতটুকু দেখুন আবেগ অনুভূতি এতটুকু এতটুকু যে ইমোশন এর জায়গাও কিন্তু আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম দিক নির্দেশনা প্রদান করেছেন এবং এই আমরা দেখি যে এখনও অনেক লোক তারা মুসলিম হয় তারা বলে যে আমাদের প্রতিবেশী তারা মুসলিম ছিলেন তাদের আচরণ আমাদের সাথে তাদের ভালো ব্যবহার আমাদের সুখে দুঃখে তাদের আগমন তাদের কন্ট্রিবিউশন তাদের অবদান তাদের ব্যথায় আমাদের ব্যথা ব্যতীত হওয়া সুখে অংশগ্রহণ করা ইত্যাদি দেখে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি এবং আমরা ইসলাম গ্রহণ করেছি তো এ হচ্ছে প্রিয় দর্শক শিষ্টাচারের বিষয়ে আলোচনা আমরা এরপরে যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে যে শিশুরা তার আরেকটি শিষ্টাচার তাদেরকে শেখাতে হবে তা হচ্ছে অনুমতি নিয়ে প্রবেশ করা ইভেন আল্লাহ সুবাহানুমত আলা এই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শিশুরা তাদের বাবা মার কাছে প্রবেশ করতে হলো তারা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে নির্ধারিত কিছু সময়ে আর আমরা যদি একটি সুন্দর সামাজিক অবকাঠামো তৈরি করতে চাই একটা মানবিক সমাজ যদি আমরা তৈরি করতে চাই একটা মূল্যবোধ একটা মূল্যবোধ পূর্ণ সমাজ যদি আমরা তৈরি করতে চাই এমন একটি সমাজ যেখানে প্রত্যেকে দায়িত্বশীল এমন একটি সমাজ যেখানে সুখ এবং শান্তিতে ভরা তাহলে সেই সমাজের প্রত্যেকটা নাগরিকের বিশেষ করে শিশুদেরকে এই প্রশিক্ষণ ছোট থেকে দিতে হবে যে তাদেরকে কিছু কাজ সমাজে আচরণগত কারোর সাথে কথা বলা কারো কাছে যাওয়া এই ক্ষেত্রেও আমাদেরকে কিছু শিষ্টাচার মেনটেন করতে হয় আমরা দেখি যে ইভেন রাসুলসমের যুগে ছোট ছোট সাহাবাহিক আমরা দিয়ে আল্লাহ তালহম আজমাইন তারাও জানতেন যে এই যে অনুমতি নিয়ে প্রবেশ করা করা বা তার কাছে যাওয়ার আগে তার কাছে অনুমতি চাওয়া এই যে এটিকেট এটিকেট অফ এন্ট্রান্স এটিও তারা খুব ভালো করে জানতেন সাঈদ আবু সাইদ আল খুদরদি আল্লাহ তালানহু এর মতো ছোট ছোট সাহাবাহিক আমরা দিয়ে আল্লাহ তালানহুম তারাও এই বিষয়টি জানতেন যেমন ইমাম বখারি রহমুল্লাহ তার আল আদাব আল মুফরাদে ওবায়দেবনে ওমায়ের থেকে বর্ণনা করছেন যে আন্না আবা মুসা আশারদি আল্লাহ তালু ইস্তাদান আলা ওমর আবনুল খত্তাব ফালাম উদান লাহু যে তিনি ওমর আবনুল খতাব রদি আল্লাহ তালন কাছে একবার যাচ্ছিলেন তিনি তার কাছে যাবেন তিনি অনুমতি চাইলেন কিন্তু তাকে অনুমতি দেওয়া হলো না ওয়াকা আন্নাহু খান মাসগুরান আসলে ওমর খুবই ব্যস্ত ছিলেন ফারাজা আবু মুসা আবু মুসা ফিরে আসলেন ফাফা জি ফাফা রিগা ওমর ওমর তখন কাছ থেকে তিনি যখন ফারেক হলেন তিনি যখন ব্যস্ত ব্যস্ততা মুক্ত হলেন তখন তিনি বললেন তার কাছে যারা ছিল আলাম আসমা সৌত আবদুল্লাহ ইবনে কায়েস আমি আবদুল্লাহ ইবনে কায়েস আবু মুসা আল্লাহ আশারি তার কথা কি আমি শুনি তার তো আমি আওয়াজ শুনেছিলাম তখন তারা বলল যে তাকে অনুমতি দাও তিনি তাদেরকে বলেন তাকে অনুমতি দাও আসতে তারা বললো যে না তিনি তো চলে গেছেন তখন তিনি বলেন তাড়াতাড়ি যাও তাকে ডেকে নিয়ে আসো এবং আমরা তাকে ডেকে নিয়ে আসলাম ডেকে নিয়ে আসার পর উমর আল্লাহ তাকে জিজ্ঞেস করেন আপনি চলে গেলেন কেন তখন আবু মুসা বললেন আমি চলে গিয়েছি কারণ আমাদেরকে রাসুসলাম নির্দেশ দিয়েছেন যাতে আমরা অনুমতি নিয়ে প্রবেশ করি আপনি আমাকে অনুমতি দেননি এই আমি ফিরে গিয়েছি তখন তিনি বললেন যে আমি আপনার এই কথাটি তখন মেনে নেব যদি আমি প্রমাণ পাই যে রাসুল সত্যি এই কথা বলেছেন তখন তিনি বললেন যে আমি আনসার সাহাবিদের কাছে গেলাম যারা আমার সাথে এই কথা শুনেছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এমনকি কেউ আছো যে আমাদের আমার এই কথাটি রাসুল ইসলাম যে কথা বলেছেন এটা শুনেছ তখন তারা বলল যে হ্যাঁ আমাদের মধ্যে আবু সাঈদ আল খুদুরি আছে আর সেই আমাদের মধ্যে আবু সাইদ আল খুদুরি আছে আবু সাইদ খুদুরি সাক্ষী দেবে সে ছিল সেও জানে এই কথা অতএব আবু মুসাল আশারি আবু সাইদ আল খুদুর দি আল্লাহ তালাহুকে নিয়ে হজরত ওমর আদি আল্লাহ কাছে আসলেন এবং আবু সাইদ আল খুদুর দি আল্লাহ তালাহ তিনি বললেন যে হ্যাঁ আমি এটি শুনেছি তখন ওমর আদি আল্লাহ তালাহ বললেন যে হায় রে বাজারের ব্যস্ততা আমাকে রাসুলের এত বড় একটি নিদিক নির্দেশনা থেকে আমাকে অজ্ঞ রেখেছে অতএব প্রিয় দর্শক এখানে আমাদেরকে এই যে অনুমতি নেয়ার যে বিষয়টি অনুমতি নেয়ার বিষয়টি আমরা এখান থেকে বুঝতে পারলাম যে শিশুদেরকে শেখাতে হবে যে তাদেরকে অনুমতি নিতে হবে ইভেন আল্লাহ সুবাহানুমতাল্লাহ বলেছেন শিশুদেরকে তাদের বাবা মার কাছে যাওয়ার ক্ষেত্রেও তাদেরকে তিনটি সময়ে তাদেরকে খুব সাবধানে তাদেরকে যেতে হবে অনুমতি ছাড়া এই তিনটি সময় তারা বাবা মায়ের কাছেও যেতে পারবে না রাসুল্লাহ সাল আলী হোসেন আমাদেরকে সেই কথা জানিয়ে দিয়েছেন কোরআন আল্লাহ সুবাহানুতাল্লাহ বলেছেন আমরা সুরান নোরে আটান্নতম আয়তে দেখি আল্লাহ সুবহানতলা বলেছেন ইয়াইহল্লাদিন আমানু হে ইমানদারগণ লাইয়াস্তাদিনুকুমুল্লাদিন মালাকাত ইমানুকুম তোমাদের মধ্যে তোমাদের উত্তরাধি যাদের মালিক তোমরা তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়েছে অর্থাৎ তোমাদের কৃত দাস দাসী এবং আল্লাদিন আলামিয়াবুল হলমা মিনকুম এবং তোমাদের মধ্যে শিশুরা যারা এখনও যারা এখনও বয়সে পৌঁছে নাই তারা যখন তোমাদের কাছে আসবে তখন তারা অবশ্যই যাতে অনুমতি চায় তিনবার এই তিনবার কি কি তা হচ্ছে ফজরের নামাজের পর এবং জোহরের নামাজের পর যখন তারা বিশ্রাম গ্রহণ গ্রহণ করবে এবং আসরের এবং এশার নামাজের পর যখন তারা ঘুমাতে যাবে অতএব ফজরের পর ফজরের নামাজের আগে যখন তারা তখনও ঘুমন্ত তারা জানে না তাদের জামা কাপড় কী অবস্থায় আছে প্রত্যেকটা এটি কিন্তু ঘুমের সময় বিশ্রামের সময় অর্থাৎ বিশ্রামের সময় কিন্তু একজন ব্যক্তি তার স্বাভাবিক ড্রেসে থাকে সেটি কিন্তু খুবই পরিপাটি বা অফিসিয়াল ড্রেসে ক্যাজুয়াল ড্রেসে সে থাকে না তো এই এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আরও বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব আগামী পর্বে সেখানে আমরা এই অনুমতি নেয়া রসলাম কীভাবে অনুমতি নিতেন সাহাবাই কারামদেরকে কীভাবে তিনি শিখিয়েছেন ইত্যকার আরও অনেক মৌলিক বিষয় বিষয় নিয়ে আলোচনা করব তখন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সে প্রত্যাশা হাদামা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ